হাদিসে দামামা ভাতে আমামা শির উঁচু করি মুসলমান দাওয়াত এসেছে নয়া জামানার ভাঙা কেল্লায় ওরে নিশান বাড়িছে দামামা বাতে আমামা শির উঁচু করি মুসলমান দাওয়াত এসেছে নয়া জামানার ভাঙা কেল্লায় ওরে নিশান মুখেতে কালেমা হাতে তলোয়ার বুকে ইসলামী জয় দুর্বা হৃদয়ে রইলারে আল্লাহ ছুটে চল আজ বাজ বিশাল ভয় কি রে তোর গলায় তা তাবিজ বাধা ছেড়ে ওই পাক কোরআন ভয় কি রে তোর গলায় তা তাবিজ বাধা ছেড়ে ওই পাক কোরআন বাজিছে দামামা বাজে আমামা সেই উঁচু করিব চলবা দাওয়াতে এসেছে নয়া জামানার ভাঙা কেল্লার ধরে নিশা জানি ভোগ বিলাসের শাহাদ ছিল কাম্য মোদের ভিকারীর সাথে খলিফা যাদের শাসন করিল আলা তারা আজ পরে ঘুমায় বেহুশ বাহিরে বইছে ঝড় তুফান তারা আজ পরে ঘুমায় বেহুশ বাহিরে বইছে ঝড় তুফান বলছে দামামা বাদ বাদরে আমামা শিরুত করি মুসলমান দাওয়াত এসেছে নায়া জামাদার ভাড়া কেল্লার ওরে নিশা ঘুমাইয়া কাজে করেছে ফজর তখনও জাগিরে যখন জোর খেলায় খেলায় কেটেছে আসর মাগরে বেরোয় শুনিয়া যা জওয়ার সামিল হরে সাথে এখন জামাতে আছে স্থান জওয়ার সামিল হরে সাথে এখন জামাতে আছে স্থান বাজছে দামামা বাদ বেরামামা শিরুচু করি মুসলমান দাওয়াত এসেছে নয়া জামানার ভানাকেল্লায় ওরে নিশান শুক্র রুটির সম্বল করে যেই মান আর যেটা গেলে ফিরেছে জগৎ মন্থন করে সে শক্তি আর ফিরিয়া আকবার রবে কোন কাপুক বিশ্ব দুর্বিমান আল্লাহ আকবার রবে কোন কাপুক বিশ্ব দুর্বিমান বাড়িতে দামামা বাঁধে আমামা শিরুচ করি মুসলমান রাত এসেছে নয়া জামানার ভাঙা কেল্লায় ওরে নিশান বাড়িতে দামামা বাঁধে আমামা শিরুচ করি মুসলমান রাত এসেছে নয়া জামানার ভাঙা কেল্লায় ওরে